ইন্দ্র মহারাজকে বঞ্চনা করে ইন্দু মহারাজকে বঞ্চনা করে এখন কি করলো এখন গিরিরাজের পুজো শুরু হল আচ্ছা গিরিরাজের আর বিস্তৃত কোথায় গেলাম না সমস্ত এখন বিশালভাবে গিরিরাজের পুজো শুরু হলো গিরিরাজকে একেবারে সে এত আদর করে পুজো হলো কাপড় চোপড় যা ধূপ দ্বীপ মালা ঘি মাখন ছানা পরোটা যা যা এসেছিল পুরি সব গিরিরাজ গিরিরাজ গিরিরাজ মহারাজ কি যায় বলে গিরিরাজ মহারাজকে ভোগ দিল গিরিরাজ খুব খাও খুব খাও খুব খাও গিরিরাজ খুব খাও গিরিরাজকে বলছে ওদের স্বভাব এরকম বাবা এই যখনই ভালো মন্দ কোনোদিন কোনো জায়গায় নেমন্তন্ন হবে ওরা এই এই রকমের কথা বলে খুব খাও গিরিরাজকে বলার সঙ্গে সঙ্গে দেখি আমাদের গোপাল আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে আর গোপালের মতো মুখটা গিরিরাজে দেখতে পাচ্ছি গোপালকেই দেখতে পাচ্ছি গিরিরাজে মুখ খুলেছে বিশাল আকৃতি মুখ মেয়ে যা যা দিয়েছেন পিঠে পানা পুলি সব খাচ্ছে গোপাল আর বলছে আর কি আছে নিয়ে আর কি আছে নিয়ে আয় এরমভাবে ডাকছে গিরিরাজ স্বয়ং প্রকট হয়েছে প্রকট হয়ে বলছে দেখ দেখ আমাদের আমাদের লালা এই যে কৃষ্ণের মতো মুখটা না বলে তেরকমই মনে হচ্ছে কাছাকাছি কে যে ছোটো আর ওটা বড় দেখাচ্ছে হ্যাঁ, তাই চাইছে দে দে দে যা যা চাইছে সব দিচ্ছে ঘি দুধ মাখন যত চাইছে সব খাইয়ে দিল ওরা আনন্দে আটখানা আরে গিরিরাজ মহারাজ প্রকট হয়ে গেছে প্রকটে আমাদের খাওয়া খেলো কৃষ্ণ ইঙ্গিত করেছে দেখেছো তোমার ইন্দ্র এরকমভাবে খায় ইন্দ্র আমাদের গিরিরাজ খেলো দেখ কৃষ্ণই খাচ্ছে কিন্তু গিরিরাজ কৃষ্ণের তো পেট ভরে না হ্যাঁ যেমন সার্বভৌম ভট্টাচার্যের ওখানে অদ্বৈত গোসাই আবার সার্বভৌম ভট্টাচার্য এরা যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাওয়াতো তখন মহাপ্রভু লজ্জায় বলতো এইসব খাওয়া যায় সন্ন্যাসী আমি এগুলো কি খায় আর তাও এত দিয়েছ রাখো চালাকি তুই পুরীতে জগন্নাথ মন্দিরে চুয়ান্নবার খাও তাও হাজার হাজার সব ভাঁড়ে করে খাওয়া দিচ্ছে তুমি সেখানে গপ গপ করে খাচ্ছ আর এখানে এইটুকু অন্য তোমার নাম বিশ্বম্বর আমি জানি চালাকি করো না খাও শিগগিরি এরকমভাবে তারা শাসন করতেন অদ্বৈত কোথায় দিতেন তার নাম বিশ্বম্বর আমি সেদিনকে আলোচনা করেছিলাম না যমুনার তীরে সে ব্রজবাসী যে মাঠা কলসি এত বড় কলসি মাঠায় করে এসছে এ বাবা মাঠা পিওগে বাবা বলছে হ্যাঁ মহাপ্রভুকে সন্ন্যাসী দেখেছে কাউকে পাইনি বলে এ বাবা মাঠা পিওগে বলো হ্যাঁ খুব পিয়েঙ্গে বলে লো পিও তোমার পাস কে লোটা লোটা ফোটা হ্যাঁ কিছু লোটা ফোটা আছে বলছে না কিছু নেই तो कैसे पियोगे बस तुम बोलोगे तो पी लेंगे कैसे पियोगे तुम बोलोगे तो पिए लेंगे और ঠিক আছে যেই কলসিটা দিয়েছে মা পাবো এরকম তুলে ধরলেন ঢক ঢক ঢক ঢক ঢক ঢক করে পুরো কলসির একেবারে এত বড় কলসি থাকে ও তো জানে না এটা কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ড যার মধ্যে অবস্থিত সে বলছে দে মাখা গাউনটা খেয়ে বলে আচ্ছা খরিদ্দার পেয়েছি আজকে কোনো পয়সা পয়সা কিছু পেলাম না বেকার হয়ে গেল বাড়ি গিয়ে খুলে দেখে ওর মধ্যে হীরামণি দেখতে এসে গেছে তোর মাখন তোর মাঠা খেয়েছে তোকে পয়সা দেয়নি কিন্তু কি দিয়েছে দেয় হ্যাঁ ফলুলি তাই ফলুলিকেও হিরামুনি মাকে দিয়ে দিয়েছে ঝুড়িটা গিয়ে বাড়িতে নামিয়েছে গিয়ে দেখে আরে এর মধ্যে কি করে মুক্তা হিরে মুনি মানে কে এসে গেল আর কৃষ্ণ দিয়ে দিচ্ছে যা এগুলো জঞ্জাল এগুলো জঞ্জাল গৃহস্থ ব্যক্তির কাছে খুব মূল্য আরে হারিয়ে যাবে খোকা রেখে দে আংটিগুলো সাধুগুরু বৈষ্ণব জঞ্জাল মনে করে সত্যিকারের সাধু যদি তাই জন্য বলছেন তারা পায়েস আদি সব কিছু নিয়ে উপভোগ দিয়েছেন এইবারে ইন্দ্রজাগ হওয়ার পর ইন্দ্রজাগ ছেড়ে দিয়ে ইন্দ্রজাগকে ছেড়ে দিয়ে তারা গিরিরাজ গোবর্ধনের এরকম পূজা করাতে ইন্দ্র গেল রেগে বলে অরি গেল একটা ছোঁড়া কালকে ছেলে গোয়ালার ছেলে নন্দের বেটা ওই বেটা আমার পূজা বন্ধ করে দিল আর এই মূর্খ গোয়ালাগুলো দেখো বেটা এদের বুদ্ধিও খারাপ একটা বাচ্চার কথাতে আমার পুজো বন্ধ করে দিল একটা বাচ্চার কথাতে আমার পুজোটাই যোগ্যটাই বন্ধ করে দিল দা দেখাচ্ছি মজা দেখাচ্ছি তোদের বলে কি করলেন গালাগাল দিতে আরম্ভ করলেন কৃষ্ণকে গালাগাল বলছেন বেটা এই একটা বাচ্চার বুদ্ধিতে এই ব্রজবাসীগুলোর মাথা ওই গালাগাল দিচ্ছেন কি গালাগাল দিচ্ছেন ইন্দ্র গালাগাল দিচ্ছেন কৃষ্ণকে বলছেন বাচালম বালিসম স্তব্ধম অজ্ঞম পণ্ডিত মানিনাম পণ্ডিত মানিনম কৃষ্ণম মত্তম উপাশ্রিত গোপামে চক্রুর অপ্রিয়ম সামান্য একটা গোপবালক বালক বাচ্চা ছেলে কৃষ্ণ এর কথাতে তারা আমার সব কিছু আমাকে পূজা করতে সব বন্ধ করে দিল ব্যাপারটা কি বলছেন বাচালাম প্রথম গালাগাল দিচ্ছেন বাচাল প্রথম কি গালাগাল দিচ্ছেন প্রথমেই গালাগাল যে বাচাল বেটা আবার যে বালিশ বেটা আর স্তব্ধ অজ্ঞ পণ্ডিত মানিনম এতগুলো গালাগাল দিন আর যদি কৃষ্ণ এরম গালাগাল দেয় কে সহ্য করতে পারে যোগমায়া বলছেন গালাগাল দেয়নি প্রশংসা করেছে প্রশংসা করেছে এই তো সামনে গালাগাল দেখছি বলছে ও গালাগাল দিয়েছে কিন্তু সরস্বতী শুদ্ধা সরস্বতী এর মুখে প্রশংসা করেছে যারা জানে তা জানে তাই তো প্রশংসা করেছে না কেরকম বাচাল বলল কেন বাচাল কথাটা ব্যাখ্যা করেছে টিকাকার সুন্দর বাচা আলম করতি বেদ প্রবর্তকম ইতি বাচালম কি বাচা আলম করতি বেদ প্রবর্তকম ইতি বাচালম বুঝে গেল যিনি নিরন্তর শব্দব্রহ্মর বন্যা বইয়ে দিয়েছেন আর তার ফলেতে আমাদের বেদা দিয়ে এসছে তাই জন্য তাকে বাঁচা বলা বাঁচা করতি অলম অলম মানে সব সময় যিনি বাক্য অপ্রাকৃত জগতে শব্দব্রহ্মে এসছে বালিশ হ্যাঁ স্তব্ধ ইত্যাদি সমস্ত গালাগালের একটা করে অর্থ যদি বার করা যায় সেগুলো সব করা আছে কার্তিক মাসে আমি আর করে সময় দেব না প্রত্যেকটা দেখবে প্রত্যেকটাতে একটা করে মানে আসবে এমন সুন্দর মানে লোকে হাসতে আরম্ভ করবে এইরকম মানে ও তো দিচ্ছে গালাগাল হ্যাঁ স্তব্ধ যদি বলে স্তব্ধ স্তব্ধ কাকে বলে স্তব্ধ কাকে বলে যেমন আমরা দেখলাম স্তব্ধ মানে কোনো কাউকে কোনো কথাও বলে না কিছু না দাঁড়িয়ে যেমন আমরা দেখলাম ওই জড়ভরতের বাইরের দিকে মনে হচ্ছে স্তব্ধ কৃষ্ণকে যদি কেউ স্তব্ধ করে গালাগাল দেয় সেটা সত্য কথা কেন বলে কৃষ্ণের কোনো বন্দনার বন্দনীয় কেউ নাই অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র কৃষ্ণই হচ্ছে কৃষ্ণম বন্দে জগৎগুরু তো কৃষ্ণের বন্দনীয় কেউ নাই এই জন্য স্তব্ধ চুপ করে থাকে তাই তো এরকম অনেক সুন্দর সুন্দর মানে এখন ইন্দ্র ঠিক করে আমি অল্পের উপর স্পর্শ করে যাচ্ছি ইন্দ্র এবার প্ল্যান করে নিল প্ল্যান প্রোগ্রাম যে আমি পুরো ব্রজভূমিটাকে একেবারে ভাসিয়ে দেবো জলেতে দাঁড়া বলে কি করলেন যখন পৃথিবী প্রলয় হয় পৃথিবী প্রলয়ের সময় পৃথিবী প্রলয়ের সময় যখন যে মেঘগুলোকে ডাকে সেই মেঘগুলোকে ডেকে এনেছেন মেঘগুলো ডেকে এনে এখন এখানে বৃষ্টি হচ্ছে বড় বড় হাতি সুরের মতো বৃষ্টি বৃষ্টিতে প্রায় ব্রজবাসীরা প্রাণ যায় হা কৃষ্ণ কৃষ্ণ কি করব ইন্দ্র রেগে গেছে তোকে বললাম না তোকে বললাম না তোকে আগেই বলেছি ইন্দ্রের পূজাটা করি আর তুই তো বারণ করলি বলে কি হয়েছে বলে এই বৃষ্টি ঝামেলা এইসব দিয়ে কে বাঁচাবো বলে আমি বাঁচাবো চলো চলো আমি বাঁচাচ্ছি তুই বাঁচাবি বলে হ্যাঁ আমি তো বাঁচাবো কে বাঁচাবে ও বৃষ্টি করছে করুক ও জল আছে বৃষ্টি করছে করুক আমার কাছে যা আছে আমি তাই করি বৃন্দাবনের বৃন্দাবনে যমুনার তীরেতে একটা সেট ব্যক্তি এসছেন মারোয়ারি ব্যক্তি সে সেই সাধুদেরকে কম্বল দান করছেন কম্বল সবাই তো সাধু নয় সাধুর বেশে থাকে একটা লোক একবার কম্বল নিয়ে গেছে এক ঘন্টা আগে ও দেখছে সেটি এখনও বসে কম্বল আছে তো ঘুরে এসে আবার লাইন দিয়েছে কম্বল যেন পায় সেটি চিনে ফেলেছে এই তুই তো লেগে গেয়া তুই তো নিয়ে গেছিস কম্বল আমার কাছে ওই যে না আমি নিয়ে নিয়েছিস সাধুর বেশে থাকে চচ্চিরটা যিনি কত রকম সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছে সেট বলছে হ্যাঁ নিয়েছে ও বলছে আমি নিইনি আর ওই মুনিম মুনিমকে বলছে এ নিয়েছে না বলছে তাই তো মালিক মনে হচ্ছে নিয়েছে ওকে কম্বল দেয়নি ও তখন কি করছে যমুনার ওই ঘাটের সামনে দাঁড়িয়ে ওখানে কম্বল দিচ্ছে গালাগাল দিচ্ছে মালিককে ওই যে কম্বল দিল না সেকেন্ড টাইম ওকে গালাগাল দিচ্ছে আর সাধুগুলো বলছে মহারাজ আপকো গালি দে রা আপনাকে গালি দিচ্ছে দেখুন তখন মালিকটা হেসে এসে বলছে महाराज हमारा पास कंबल है तो हम कंबल दे रहा है उसके पास गाली है तो गाली दे रहा है उसके पास कुछ नहीं है ওর কাছে গালি যাচ্ছে গালি দিচ্ছে আমার কাছে কম্বল আছে যার কাছে যাচ্ছে সেই দেবে তোমার ব্যবহারটাই তোমার পরিচয় ওর কাছে কম্বল আছে আমার কাছে কম্বল আমি দিচ্ছি ও গাল দিক না দিচ্ছে তাতে কি হলো আমার এইভাবে <laughs> ইন্দ্র বৃষ্টি দিচ্ছে ঠিক কতদিন দেবে ওরা তো জানে না কৃষ্ণ যদিও গর্গমণি বলে দিয়েছে নন্দ তোর ছোঁড়াটা তোর ওই যে ছোঁড়া ছেলেটা নারায়ণের সমান গুণই নারায়ণের সমান তারপরে ইন্দুমায় নন্দমারে ভুলে গেছে বুঝতে আমার ছেলে আমার নারায়ণ কী করে হবে আমার ছেলে তো <laughs> এই জন্য ঐশ্বর্য থাকলে পরে প্রেম আসে না ঐশ্বর্য থাকলে পরে ভালোবাসাটা গাঢ় হয় না কৃষ্ণ আমার ছেলে বদমাইজি করবে কত কিছু তবে সেটা প্রীতিটা বাড়ে হয় না নালে ওই জন্য দেখা যায় এই বৃষ্টি যখন দিচ্ছেন সংকল্প করেছে ইন্দ্র যে বৃষ্টি দিয়ে আমি ব্রজভূমিটাকে একেবারে শেষ করে দেব ঝড় বৃষ্টি এই সব কৃষ্ণ বললেন সব চলে এসো গোবাচন নিয়ে সব চলে এসো এসে কী করলেন আমাদের এঁঠা পেটা গাঁ গাম আছে এঁঠা আর পেঠা পেঠা হচ্ছে সেটা আমি পর্ব পরে বলবো যখন রাসলীলা প্রসঙ্গে নারায়ণ রূপ ধারণ করে কৃষ্ণ ছিলেন চারটে হাত ধারণ করেছেন রাধারানী আসার সঙ্গে দুটো হাত ঢুকিয়ে নিয়েছেন ঐশ্বর্য রাখতে পারলেন এটাকে বলে পেঠা পেঠা মানে পৈঠ মানে প্রবেশ করে গেছে এঠা হচ্ছে এরকমভাবে একটা কদম্ব বৃক্ষকে ব্রজবাসীদেরকে ব্রজবাসী বালকদেরকে বলছে এই চল গোবর্ধনকে আজকে তুলবো আমি বৃষ্টি হচ্ছে বা দুধ ছাড় তুই কাল কি ছোঁড়া হ্যাঁ কালকে ছেলে তুই গোবর্ধনকে তুলবি হ্যাঁ বলছে হ্যাঁ আমি গোবর্ধনকে তুলবো এদেরকে সব বাঁচাতে হবে চল আমার সঙ্গে চল বলে তোর কথ সব জানে আগুন পান করেছে সব দেখেছে কালিয়া সব দেখেছে তারপরেও বুদ্ধি আমার বন্ধু যেমন অর্জুনের যা হয়েছিল বন্ধু আমার তখন বলছি চল বলছে তো শোন এই কদম বৃক্ষটাকে যদি তুই এরকমভাবে জড়িয়ে ধরে এটাকে মোচড় দিতে পারিস এই মোটা বৃক্ষটাকে তাহলে আমি মেনে নেবো তুই গোবর্ধন তুলতে পারিস তখন কৃষ্ণ কি করলো ওই বৃক্ষটাকে এরম ধুয়ে এরা মোচড় দিল ওই মোচর অবস্থা এখনো রয়েছে ওই শুকনো ডালটা এখন হয়েছে ওটাকে বলে এঠা সেইখানে ভেতরে গুফার মতো ঢুকে গিয়ে কৃষ্ণ কি করলেন বাং অঙ্গুষ্ঠের এই করা এই আঙ্গুষ্ঠের এক নিয়ে গোবর্ধনকে এরমভাবে তুললেন গোবর্ধনকে যখন পুরো গোবর্ধনকে লাট্টুর মতো তুললেন সেই সময় ব্রজবাসীগণ সব অবাক হয়ে গেল তারা কি বলে এই আমাদের ছোট্ট বালক গোপাল এ পারবে না একা চল আমরাও ধরি বলে কি ওদের হাতে লাঠি থাকে লাঠি থাকে লাঠি দিয়ে বলছে এম ধরে রয়েছে গোপালের মাথায় যদি পড়ে যায় গোপাল তো একা পারবে না ছোট তো ওদের এই ভাব তা কেউ যদি বলে সাত দিন কৃষ্ণ ধরেছিল সাত দিন সাত রাত বলে কৃষ্ণ একা ধরেছিল আমরা ধরিনি আমরা তো লাঠি দিয়ে আমি ঠেকা দিয়েছিলাম <laughs> সে হেসে বলবে এরকম বাচ্চা ছেলের কথা কি মজা কৃষ্ণ এরকমভাবে বাচ্চাটার প্রতি নজর গেলে হরিকথা শোনা হবে না সেই জন্য বলছেন ভাবে যখন তুলে ধরলো সেই সময় কি হলো সবাইকে বললেন গিরিরাজের তলায় চলে এসো সমস্ত গৌ বাছুর সমস্ত নিয়ে ব্রজবাসীগণ সমস্ত গিরিরাজের তলায় আশ্রয় নিলেন অজস্র বৃষ্টি হচ্ছে সাত দিন সাত রাত ইন্দ্র ফেডাপ হয়ে গেলেন ইন্দ্র বলছে যা বৃষ্টি করেছি পৃথিবী পুরো ডুবে যাওয়ার কথা জলগুলোই বা গেল কোথায় রে বাবা এই তো বুঝতে পারছি না কোনো কিছুই হলো না যা বৃষ্টি আমি দিয়েছি এতে পৃথিবী পুরো ডুবে যাওয়ার কথা এখানে কোনো জল নেই কিছু নেই শুকনো এরা রয়েছে ব্যাপারটা কি আরে তখন মাথা ঘুরে গেছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে গিয়ে গোবর্ধনকে ধরে রয়েছে এরমভাবে তখন সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে এসে পায়ে ধরেছে আমায় ক্ষমা করো আমি বুঝতে পারিনি তুমি যে কৃষ্ণ তুমি যে পর কৃষ্ণেশ্বর ভগবান আমাকে ক্ষমা করো বলে কাঁদতে কাঁদতে পায়ে পড়েছেন সে পায়ে পড়ে মানে কান্না তার দেখতে হয় আবার চালাক আছে ইন্দ্র ভাবলেন যদি আমি একা যাই তাহলে কৃষ্ণবোধে রেগেও যেতে পারে ওই জন্য কী করলেন সুরবি গৌমাতাকে সামনে নিলেন জানেন কৃষ্ণ গোমাতাকে খুব ভালোবাসে কৃষ্ণ গোমাতা দেখলে মাথা নিচু করবে ভালোবাসবে হেন কিন্তু চালা চালাকি করলেন বললেন আমি একা যাব না সুরবি মাকে বললেন সুরবি মাকে বললেন তোমাকে আগে যেতে হবে চলো যাই সুরভি মা আগে গেলেন সুরভি মা যেই কাছে গিয়ে কৃষ্ণের কাছে গেছেন তখন মা মা বগলে আদর করতে আরম্ভ করল তারপরে এবার বেটা কৃষ্ণ এইবার এর পেছনে কে এলো ইন্দ্র ইন্দ্র আসার পর একবারে মাথা নিচু করে পায়ে পড়ে আমাকে ক্ষমা করে দেওয়া অনেক কথা সেসব বিভিন্ন স্তব করতে আরম্ভ করলেন বিভিন্ন স্তব করতে আরম্ভ করলেন আর আরেকটা সমস্যা দেখা দিল ভোজবাসীরা সমস্ত নন্দর উপর রেগে গেল নন্দ কি ব্যাপার বলতো সত্যি কথা তুই আমাদেরকে লুকিয়ে যাচ্ছিস তো ছেলেটা এইটুকু একটা বাচ্চা সে সাত দিন সাত রাত এত বড় গোবর্ধন ধরে রইল তো কি ব্যাপারটা কি হ্যাঁ এ কি বাচ্চা না কে ঠিক করে বল নন্দ বলছে না আমি কি করব তার যখন নামকরণ হয়েছিল তখন গর্গমুনি এসে বলে গেছিল এই নারায়ণের মতো শক্তি এই নারায়ণ সাক্ষাৎ বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্বতে আর গুণ ও কর্মাণু রূপাণী তানি অহম বেদ নো জানাহা এটা গর্গমণি বলে গেছিল তাই জন্য বলে গর্গমণি বলে গেছিল তুই নামকরণ কোথায় করলি আমাদের তো বলিস নি নেমন্তন্ন করিস নি এই এখন ঝগড়া আরম্ভ হয়ে গেল বজবাসীদের ঝগড়া হ্যাঁ আমাদেরকে নিমন্ত্রণ না করে তুই নামকরণ করেছিস বলে শোনো তো আগে কথাটা নাম নিমন্ত্রণ কি করে করব। কংসের এরকম বিপদে ওই ছাড় তোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই আমাদের আমাদের নেমন্তন্ন করিসি নামকরণ করছি ভেতরে লুকিয়ে লুকিয়ে বৈজবাসীদের মজার ঝগড়া বাঙালদের যেমন ঝগড়া হয় বাঙালদের ঝগড়া দেখি ঢাকায় বাঙালদের সব বাঙালদের ঝগড়া তুই আমারে কস নাই কে <laughs> তুই আমারে কস নাই কে তকো বাড়ি জানবো না <laughs> সুন্দর বলবে সেই রকম বজবাসীদের দারুণ ঝগড়া বজবাসীর ঝগড়া দেখবার মতো ও একবারে নাক ফুলিয়ে বলবে ও বলবে সুন্দর এখানে এইভাবে যখন বলল ব্রজবাসীদের হলো এবার ইন্দ্র এসে পায়ে ধরছে পায়ে ধরে বলছেন আমাকে ক্ষমা করো অনেক স্তব নমস্তভ্যাম ভগবতে পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় সাত্ততাম পতে নমঃ বলছেন স্বচ্ছন্দ উপাত্ত দেহায় বিশুদ্ধ জ্ঞান মূর্ত এ সর্বস্ময়ী সর্ববিয়ায় সর্বভূতাত্মনে নমহা সর্ব জগতে যা যা বস্তু ব্যক্তি সবের ভেতরে বীজ রূপে তো প্রভু তুমি রয়েছ আমি তো মূর্খ আমি বুঝতে পারিনি আমি তোমার চরণে আজ তুমি ক্ষমা করে দাও আজকে যদি ক্ষমা না করন বলছেন বলছেন প্রভু আমি কি করো খন্তুম প্রভো অথারহসি মুর চেতস মৈবম পুনর পুনর্ভূর মনমতি ঋষি মে অসতি আজ যদি তুমি দয়া করে ক্ষমা না করো তার কোন গতি নেই তোমাকে ক্ষমা করতেই হবে খন্তুম প্রভো অথারহসি সেই জন্য বলছি তোমাকে ক্ষমা করতেই হবে আর মূর চেতসি আমি তো মূর্খ আমি তো জানি না আমি জ্ঞানী মনে করি নিজেকে অনেক অভিমান আমার হ্যাঁ আমার যেন কোনোদিন জীবনে এরকম ধরনের আর অভিমান না হয় সেই জন্য আমাদের আমার যেন কোনোদিন জীবনে আর এরকম অভিমান না না হয় এই শেষবারের মতো তুমি ক্ষমা করে দাও এইভাবে নমস্তভ্যাম ভগবতে পুরুষায় মহাত্মা এইভাবে কথন করতে করতে তখন ভগবান বলছে শোনো ভগবান একটু গম্ভীরভাবে বলছেন বাচ্চা কিন্তু তার গাম্ভীর্য থেকে অবাক বাবা বসে রয়েছেন ইন্দ্র এবার কী করছেন প্রথমেই কৃষ্ণ বলছেন শোনো মামৈশ্বর্য মাম ঐশ্বর্য শ্রীমাদন্ধ দণ্ড পানিম না পশ্বতি তম ভ্রংস্বামী সম্পদ ভো যস্য চেচ্ছামি অনুগ্রহম ইন্দ্র শোনো যাদের ঐশ্বর্য মতেতে অভিমান চলে আসে যাদের অনেক টাকা পয়সা অনেক ধন দৌলত হয়ে যায় তাদের যখন অভিমান আসে আমার যদি ইচ্ছা হয় তাদের কৃপা করব তাদের থেকে ধন দৌল সব কেড়ে নেব বিক্রি বানিয়ে দেবো বোঝা গেল মামাই সহ্য সীমাদান্ধ দণ্ড পানি না আমি যে দণ্ড পানি আমি যে একচ্ছত্ব অধিপতি হ্যাঁ ঈশ্বর পরমকৃষ্ণ আমাকে কেউ মানে না তখন যখনই পয়সা চলে আসে অভিমান চলে আসে মামৈশ্বর্য সীমাদান্ধ দণ্ড পানিম না পাশ্বতী সীমাদ অন্ধ আমি যে বলেছিলাম যাদের এই লক্ষ্মী যাদের উপর বসবে তারা পেঁচা হয়ে যায় বলেছিলাম আগে সেই ব্যাখ্যা শ্রীমদ অন্ধ শ্রীমদে অন্ধ হয়ে যায় লক্ষ্মী যার উপর বসবে সে পেঁচা হয়ে যাবে সে সাধুগুরু বৈষ্ণবের মূল্য জানবে না কিছু জানবে অপমান করবে ধন বলে সে উঠে উপরে উঠবে সে চিন্তাই করতে পারবে না যে আমার কি মূল্য আজকে ভগবান দুটো পয়সা দিয়েছে আমার কোনো মূল্য আছে এটা ভাবতে পারবে পারবে নেই সেই জন্য বলছে মামাই বলছেন মামাই সর্য শ্রীমদ অন্ধ দণ্ড পায়নিম নবস্বতী আমি যে দণ্ড আমি দণ্ডদাতা যে একমাত্র একচ্ছত্ব প্রভু আমাকে দেখতে পায় না আর তাকে ত্বং ভ্রংশ আমি সম্পদ চেয়ে ইচ্ছা ইচ্ছামে অনুগ্রহ যাতে অনুগ্রহ করব বলে মনে করি তাকে আমি সম্পদ থেকে একেবারে হাটিয়ে দিয়ে বিক্রি বানিয়ে যা গম্মতাম শক্রু ভদ্রম্ব ক্রিয়তাম মে অনুশাসনম হে ইন্দ্র যাও তোমার মঙ্গল হোক আমার অনুশাসনটাকে মেনে চলবে গুরু বৈষ্ণবের অনুশাসন যারা মানে না তাদেরকে পৌপাত বলেছেন পশু এইসব কথা কালকে আমি আলোচনা করি কেউ মনে করছি খেলে খেলা ভজনটাকে মনে করে ছেলে খেলা ভজনটাকে মনে ছেলে খেলা জানে না গুরু বৈষ্ণবকে নিয়ে মানে আগুন নিয়ে খেলা আগুন জ্বলন্ত আগুনে পুড়ে শেষ হয়ে যায় আধ্যাত্মিক জীবন পুড়ে শেষ হয়ে যায় এত বৎস বলছেন আনুগত্যহীন জীবন কি এসব প্রপাত কালকে আমি আলোচনা করব বলছেন গম্যতাম শক্রু ভদ্রম্ব ক্রিয়তাম মে অনুশাসনম স্থিরতাম স অধিকারীষু যুক্তইব স্তম্ভ বর্জিতই তুমি তো আর ইন্দ্রপথে থাকো ক্ষতি নেই কিন্তু দম্ভ অহংকার সব ছেড়ে দিয়ে থাকো বলছেন স্থিরতাম স অধিকারীষু তুমি তোমার নিজের অধিকারিতে থাকো কোনো সমস্যা নেই কিন্তু তুমি সমস্ত দম্ভ অহংকার এগুলো ছেড়ে দিয়ে বিনম্রভাবে আমার আনুগত্য করে তুমি থাকো জেনে রেখো অসুবিধা হয়ে যাবে যাও ইন্দ্র বলে প্রভু তুমি যে আমার ওর প্রসন্ন হয়েছে কি করে বুঝব এই জন্য কি করলেন ইন্দ্র কি করলেন ইন্দ্র প্রচুর জল আকাশগঙ্গার জল আকাশগঙ্গা ঐরাবত হস্তিকে ডাকলেন আকাশগঙ্গা থেকে জল নিয়ে এলেন এসে হাতি এবার শুনেতে ফোয়ারা দিয়ে স্নান করাচ্ছেন কৃষ্ণকে অভিষেক করলেন সুরভি গৌমাতার দুধ ঘি হ্যাঁ কি কি পঞ্চগব্য কি কি পঞ্চগব্য কি কি দুধ ঘি হ্যাঁ মাখন হ্যাঁ হ্যাঁ এইসব দিয়ে পঞ্চগব্য দিয়ে স্নান করালেন স্নান করিয়ে পায়েতে সাষ্টাঙ্গ পড়লেন সেই যে আকাশগঙ্গার জল দিয়ে এই যে আকাশগঙ্গার জল দিয়ে কৃষ্ণকে স্নান করিয়েছিলেন ওই জল ওই জল এখন গোবিন্দকুণ্ড রূপে পরিণত হয়েছে বোঝা গেল যেটা বর্তমানে গোবিন্দকুণ্ড বলি সেটা যে গিরিরাজ মহারাজ যে আছেন তার নিকটে কৃষ্ণকে ইন্দ্র আকাশগঙ্গার জল সমস্ত তীর্থ সপ্ত সমুদ্রের জল এনেছিলেন ওই রাবতকে পাঠিয়ে দিয়েছেন সব নিয়ে আসো আসুন ওই রাবত এবার এরকম সুঁড়ের দ্বারা স্নান করাচ্ছেন স্নান করিয়ে ভগবানকে কাতর ভয়ে মালা ধূপ দ্বীপ দিয়ে দণ্ডবোধ করে তারপর কৃষ্ণ বিদায় দিলেন এখানে একটা অত্যন্ত গোপন সিদ্ধান্ত আলোচনা না করলেই নয় সেটা হলো এই যে ইন্দ্রের এই যে ইন্দ্রের ওপর খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গেছে বোঝা গেল ব্রহ্মার উপর কিন্তু কৃষ্ণ এত তাড়াতাড়ি সন্তুষ্ট হন না ইন্দ্র অল্প স্তব করেছে ব্রহ্মা একবার করেই যাচ্ছে করেই যাচ্ছে ব্রহ্মা অনেক স্তব করেছিল ব্রহ্মার উপর অনেক দেরিতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু ইন্দ্রের উপর তাড়াতাড়ি সন্তুষ্ট হলেন কারণটা কি কারণটা কি কি সিদ্ধান্ত বলে সিদ্ধান্ত এই যে ব্রজবাসীগণকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ নিজজনকে ব্রহ্মা নিয়ে যাওয়ার জন্য বিরহ যন্ত্রণায় ব্রহ্মা ওপর রাগ করেছিলেন কিন্তু সমস্ত ব্রজবাসীগণের মনের অভিষ্টটা ইন্দ্রের এই বদমাইশি করাতে কৃষ্ণের ব্রজবাসীগণের মনের অভিষ্ট পূরণ হয়েছিল বলে কেমনভাবে বললে সমস্ত ব্রজবাসীগণ কল্পনা করেছিলেন এমন দিন কি আমাদের জীবনে হবে কৃষ্ণকে অনুক্ষণ আমরা দর্শন করব অনুক্ষণ অনবরত দর্শন করব। এখন তো কৃষ্ণ কী হয় সকালবেলা ওঠে গৌশালায় যায় তারপর আবার চলে যায় জঙ্গলে আমরা দেখতে পাই না আবার কখন আসে না আসে এমন এমন একটা ব্যবস্থা ভগবান যদি করে যে সর্বক্ষণকালে কৃষ্ণকে দেখব এরম ব্যবস্থা করবে ভগবান কোনোদিন কৃষ্ণ মুচকি এসে বলছে আমি তো ভগবান করব দাঁড়া করব। এখন ইন্দ্র যখন সাত দিন সাত রাত এরকম বৃষ্টি দিল তখন তার ফলে কি হলো এই অনর্গল এই সাত দিন সাত রাত বৃষ্টি দেওয়ার ফলেতে একটা সুবিধে হয়ে গেল বোঝবাসীরা দিন রাত দেখছে এরকম ধারণ করে রয়েছে সমস্ত বোঝবাসীরা কৃষ্ণকে দর্শন করছে দিন রাত day and night non stop দর্শন করছে আর একটা গুপ্ত উদ্দেশ্য এটা এখানে আমি বলতে পারবো না রাধা রানীর ওপর কৃপা করে এটা করেছিলেন এটা আপনাদের বলবার নয় এইরকম ভাবে ভগবান গুপ্তভাবে ইন্দ্রকেও কৃপা করলেন ব্রজবাসীদের কি এক কাজে ভগবান অনেক কাজ করেন যাই হোক এখন আলোচনা প্রসঙ্গে আমরা দেখছি যে এখানে যে ব্রজবাসীগণ একাদশী তিথি এখানে একাদশী তিথিতে একাদশী তিথিতে নন্দ মহারাজ আদি সব উপবাস করেছেন রাত্রির বেলা অনেক রাত্রে তখন একটা দেড়টা দুটো হবে না তিনটে সেই সময় নন্দ মহারাজ সময় বুঝতে না পেরে যমুনে গেছেন স্নান করতে ভেবেছেন ভোর হয়ে যাবে একটু পরে সময় বুঝতে পারেন সেই জায়গাটা এখনো রয়েছে সেখানে নন্দ মহারাজ গেছেন যমুনায় স্নান কাউকে কিছু না বলে বলে যাই গঙ্গা যমুনাতে স্নানটা করে আসি একাদশী তো কালকে গেছে আজকে দ্বাদশী গিয়ে ও মা যেই জলেতে নেবেছেন দণ্ডবোধ করে নেবে পা টেনে খেয়ে নিয়ে চলে গেছে কৃষ্ণ বাঁচা বাঁচা বাঁচা কৃষ্ণ লালা বাঁচা চিৎকার করছে এই হইচই শুনে কৃষ্ণ বলে কি গিয়ে দেখে বাবাকে কে বরুণের অনুচররা টেনে নিয়ে চলে গেছে কোথায় বা বরুণ লোকে নিয়ে গেছে বরুণ লোকে নিয়ে যাওয়ার পর সেখানে যত্ন করে নন্দমহারাজকে বসিয়ে রেখেছে বলে আমাকে ছেড়ে দেওয়া বলে ছেড়বো না এখানে বসুন ঠিক ব্যবস্থা হবে এখন কৃষ্ণ যেই খবর পেয়েছেন যে বরুণের দূত নিয়ে গেছে অসময় চান করার জন্য তখন কি কৃষ্ণ কি করলেন সেই বরুণ লোকে চলে গেলেন বরুণ্যকে যাওয়ার সঙ্গে সঙ্গে বরুণকে লাফিয়ে উঠেছি সিংহাসন থেকে লাফি উঠে দণ্ডবোধ করে পূজা করে হে পিতৃবৎসল হে প্রভু আপনি এসছেন আপনার পিতাকে নিয়ে যান আমি তো ইচ্ছে করে এনেছি আপনাকে একটু কৃপা কৃপা নেবো বলে আপনার কাছ থেকে আপনি তো এমনি আসবেন না এই জন্য আপনাকে কৃপা পাওয়ার জন্য আমি এনেছি আপনি এখন নিয়ে যান আপনার পিতাকে কোনো অসুবিধা নেই তার সঙ্গে ধূপ দ্বীপ মালা সে মানে এত রত্ন মানে প্রচুর রত্নের মালা মুক্ত এইসব দিয়ে বরুণ দেব পাই যখন বাবাকে নিয়ে বরুণ লোক থেকে ইন্দ্র এবার ব্রজবাসীদের কাছে এসছে এই লালা কাহা সে আগায় মানে কোথা থেকে এসছে লালা তার গায়ে এরকম গন্ধ বেরোচ্ছে সুন্দর সেন্টের তারপর ফুলের মালা কোথায় গেছিলি বলছে আমার বরুণ লেগে গেছিলাম হ্যাঁ বরুণ লেগে গেছে বেটা বিশ্বাসই করে না বলে হ্যাঁ এই বরুণ লোক থেকে দিয়েছে আমাকে এগুলো বোজবাসীরা মালা পরার অত্যন্ত শৌখিন বোজবাসীরা এত মালা পছন্দ করে কেউ যাতে মালা দেয় না তাদের কি আনন্দ বিশেষ করে তারা গ্রাম থেকে আসে গ্রাম থেকে এসে বিহারিজির মন্দির নাম করা ওখানে যায় বিহারিজির মন্দিরে প্রথমে মালা কিনবে দামি মালা গোলাপের মালা কিংবা পদ্মের মালা কিনে কি করবে মালাটা কিনলো কিনে ওরা চিন্তা করে পূজারির কাছে যদি দিয়ে দিই মালাটা মালাটা নিয়ে কোথায় কোথায় ফেলে দেবে ভগবানকে দিয়ে ফেলে দেবে তো এখন গ্রামে গ্রামে যদি ফিরে যায় কেউ বলবে তুই বৃন্দাবন থেকে এসছিস কি প্রমাণ আছে তোর গলায় মালাই নেই ব্রজবাসীদের নিয়ম হলো কেউ বৃন্দাবন থেকে ঘুরে এসছে এর একটাই প্রমাণ গলায় মালা থাকবে মালা না থাকলে কেউ বিশ্বাসই করবে ওরা কি করে মালাটা কেনার পর গিয়ে ভেতরে যায় পূজারির হাতে দেয় না মালাটাকে এরকমভাবে দেখায় যায় বিহারি জি কি আমরা দেখিয়ে দেয় হ্যাঁ করে এরকম মালাটা দেখিয়ে মালাটা দেখিয়ে সঙ্গে সঙ্গে মালাটা দেখিয়ে নিজে পড়ে নেয় কৃষ্ণকে এরম দেখাবে হ্যাঁ এসে এরম দেখিয়ে এরকম দেখিয়ে জয়কার দেবে আগে একটা কৃষ্ণের বড় জয়কার দেবে বলেন নন্দা কি লালা কি যায় বলে এরকম মালাটা দেখাবে নে বলে এই মালাটা নিজে পড়ে নেবে আপ ঠিক হ্যাঁ এইবার ঠিক আছে কেন মালাটা আমার রয়ে যাবে এ গ্রামে গেলে দেখবে দেখে তো বৃন্দাবন সাহায় এ প্রমাণ মালা কৃষ্ণকে ডাইরেক্ট দেবে না ওদের ওই রকম ভাবটা কৃষ্ণ গ্রহণও করে কৃষ্ণের সঙ্গে ওদের একটা আলাদা ব্যাপার আছে এটা বাইরের লোক বুঝবে না জগতের লোক এটা বুঝবে না যাই হোক এখন আমরা অত্যন্ত গম্ভীর লীলায় প্রবেশ করছি যেটা প্রবেশ করার আগে আগেই আমি সাবধান করে দেবো সেটা এটা হচ্ছে ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ লীলা যেটা সর্বসমক্ষে আমি গোপন বিষয়গুলো আমি ব্যাখ্যা করতে পারবো না করব না করলে অসুবিধে লোকে বুঝবে না এই জন্য ভগবানের এখানে রাসলীলার প্রসঙ্গ আসবে পাঁচটা অধ্যায় জুড়ে যেখানে যেখানে আপনাদের আনন্দ হবে আপনাদের ভেতরে গান চলে আসবে সেই সব জায়গাগুলো আমি করব ভগবান বলছেন এখানে একত্রিংশ অধ্যায় থেকে শুরু হলো সে সুকুবাচ ভগবান ও অপি তারাত্রি সরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ম উপাশ্রতাহা ভগবান দেখলেন এই হচ্ছে সুযোগ শরৎকালের অপূর্ব রাত্রি কেন রাস অনেক সময় হয়েছিল শুধু বসন্তকালে হয়নি রাস বিভিন্ন সময় হয়েছিল ভগবানের বিভিন্ন জায়গায় আর রাস কথাটার মানে হলো রস জগতের লোক জররসে ডুবে রয়েছে এই অবস্থায় রাজ শোনার কোনো প্রশ্ন অধিকারই নেই তাদের তাদের কোনো যোগ্যতাই নেই এসব কথা শুনবে ওই জন্য এইসব কথা আলোচনা করা নিরর্থক কিন্তু ভগবানের কি কি বিষয়গুলো আমি আলোচনা করছি ভগবান এই শরদের শরৎকালের অপূর্ব রাত্রি রয়েছে চারিদিকে অপূর্ব ফুল ফল ফুটে রয়েছে জঙ্গলে ভগবানের ইচ্ছা হলো হ্যাঁ এইবার আমি রস বিস্তার করব অর্থাৎ রাস রাস বিস্তার করব রাস মানে রস রসের বিস্তারটাকেই রাস বলা হয় সেটা বিভিন্ন রূপে হয় লোকে জানে না লোকে রাস মানে খালিভাবে নাচা তা নয় তা অনেক ব্যাপক অর্থ আছে হ্যাঁ নাচাটাও একটা ভগবান নৃত্য করছেন এইভাবে এত সুন্দর পরিবেশ দেখে ভগবান যোগমায়াকে আশ্রয় করে এবার চিন্তা করলেন এবার আমি রাজ করব তিনি কি করলেন সেই বনের মধ্যে বংশীধ্বনি আরম্ভ করলেন করতে অপূর্ব বংশীধ্বনি যে বংশীধ্বনি শুনে কেউ কৌর কাউর স্থির থাকা যায় না সমস্ত লোকের বিশেষ করে যারা কৃষ্ণের চরণে উৎসর্গ করেছে প্রাণ যাদের কাম ভাব রয়েছে কাম মানে প্রেম যেটাকে ব্রজবাসীদের গোপিকাগণের যেটাকে কাম বলা হয় সেটাকে শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে বলা হয়েছে যেটা আপনারা কাম বলছেন ওটা প্রেম আপনাদের জগতে এটা কাম আর ওটা হয় প্রেম ওদের কামৈব গোপ রামায়ণম প্রেম ইতি অবিদীয়তে কামৈব কামকেই গোপন আমাদের ওটা আপনাদের আপনাদের যেটা কাম বলেন ওটা কাম কাম সাম্যে কামের মতো দেখা যাচ্ছে কিন্তু প্রেম ওটা আচ্ছা কাম আর প্রেমের মধ্যে ডিভিশনটা আগে বলেনি তারপর আমি আস্তে আস্তে প্রবেশ করব গুপ্ত কথাগুলো কাম আর প্রেমের মধ্যে পার্থক্য হলো যার মধ্যে কাম থাকবে তার সেলফ ইন্টারেস্ট থাকবে বোঝা গেল কি বললাম বোঝা গেল কি বললাম সেই বিচার করতে গেলে জগতের যত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যত আছে তাদের প্রত্যেকের মধ্যে to some extent more or less কিছু কিছু সেলফ ইন্টারেস্ট অবশ্যই লুকিয়ে আছে এর বাইরে তারা যেতে পারবে না বোঝা গেল কি বললাম যতই ওরা বলুক আমাদের একদম নিশ্চিত মানে হবে না এটা কোনোদিন কেউ স্বীকার করবে না হয় না এমনকি আমি বলেছিলাম জিম ডেলা লায়লা মজনু এদের ভালোবাসার কথা নল দয়মন্তী এদের ভালোবাসাটা শাস্ত্রীয় এ আমাদের বাইরের জগতের দৃষ্টিকোণে সবচেয়ে এক্সিলেন্ট এর ওপরে আর কেউ নেই কিন্তু সেটাও বিচার করলে দেখব ওর মধ্যেও কাম রয়েছে কৃষ্ণের প্রতি একমাত্র যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত তার প্রেমের পিউরিটি আবিষ্কৃত হবে না যে কথাটা বলতে গিয়ে এক্ষুনি এক্ষুনি বললাম যথা ধান চাল এদের এই যদি আগুনেতে ভেজে দেওয়া হয় প্রায় বীজায় নয় সাথে থেকে কোনো বীজ বেরোবে না অঙ্কুর অঙ্কুর বেরোবে না সেরকম কৃষ্ণের প্রতি যদি ভালোবাসা হয় কাউর হৃদয়তে আর জড়জগতের জঘন্য দুর্গন্ধ দূষিত কাম দূষিত কামাল ঘা থু যেটা রূপগোস্বামী বাদ লিখেছেন বলেছিলাম আমি মনে আছে না অসভ্যের মতো বলেছিলাম কিন্তু অসভ্য নয় ওইটি সভ্যতা ওরমভাবে না করলে কানের ভেতরে যাবে না কৃষ্ণ কৃষ্ণের প্রীতি ভালোবাসাটা রূপগোস্বামীপাদ এইভাবে বর্ণনা করেছেন যেদিন থেকে আমার কৃষ্ণের চরণে মন রমন করতে আরম্ভ করেছে নতুন নতুন রস আমি দেখেছি অপ্রাকৃত সেদিন থেকে জড়জগতের যে ক্ষুদ্র কাম এগুলো আমার কাছে ঘৃণার ব্যাপার হয়ে গেছে রূপগোস্বাইবাদ বলেছে সুষ্ঠু নিষ্ঠীবনঞ্চ মুখ বিকার ভবতী আর প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের ওখানে বলছেন সেখানে বলছেন জড়জগতের লোকগুলো যে এনজয় করে আনন্দগুলো সেটা প্রহ্লাদ মহারাজ উত্তর দুঃখের সঙ্গে বলেছে কণ্ডুয়ন কণ্ডুয়ন করিব দুঃখ দুঃখম হাতের মধ্যে যেমন চুলকানি হলে প্রহ্লাদ মহাজ উদাহরণ দিয়েছেন হাতের মধ্যে চুলকানি হলে ডাক্তার বলে দেয় হাত একদম চুলকাবেন না কিন্তু বলে কি না হাতে দগদগে ঘা হয়েছে চুলকানি হয়েছে ডাক্তার বলে একদম হাতে চুলকাবেন না সাবধান তাদের মুশকিল আমি আর কিছু করতে পারবো না কিন্তু সেই রোগী শুয়ে শুয়ে যখন চুলকানি পায় ভালো করে খুঁজে দেয় করে যেটা বারণ করা রয়েছে জোর করে কেন পাচ্ছে না তো অসহ্য ওখানে চুলকানি ভাই ভালো করে চুলকে সকালে দিতে থেকে আরও রক্তে রক্ত বোঝা গেল তা প্রহ্লাদ মহারাজ এরকম উদাহরণটা দিয়েছে প্রহ্লাদ মহারাজ এরকম উদাহরণ দিয়েছে সংসারী ব্যক্তির যে সুখটা এটাকে প্রহ্লাদ মহারাজ যেমনভাবে হাতে দগদগে ঘা হয় ও জানে ঘা হবে ও হোক কি কিছু উপায় নেই এরা চুলকাবে আবার ঘা হয়ে যাবে এইটা প্রহ্লাদ মহারাজ সুন্দর এক্সিলেন্ট উদাহরণ দিয়েছেন কালকে আরো বলবো সুন্দরভাবে কেন এই লীলা শুরু করার আগে আমি যদি কঠোরভাবে এই সমস্তগুলো অ্যারেঞ্জমেন্ট না করি বাক্যগুলো তাহলে কাউর হৃদয়ে এই কথাগুলো নোংরা প্রবৃত্তি জাগবে রূপগোস্বামী কি বলছে যদবদী মম মনো কৃষ্ণ পদা রবিন্দে নব নব রসধ্যাম রন্তুমাসিত তদবধি বত নারী সঙ্গমে স্মর্য মানে সুষ্ঠু নিষ্ঠীবনঞ্চ মুখ বিকার ভাবত আজকে ভদ্রলোকের মতো বললাম এই কথাটা রূপগোস্বাইপাদ বলেছে আরও অন্য অন্য জায়গায় অত কঠিন কঠোর কথা বলেছেন সেগুলো জানলে পরে তত্ত্বজ্ঞান হলে দেখা যাবে সত্যি সত্যি এগুলো কিছুই নয় সংসারী লোকেদের এই সুখ কৃষ্ণের লীলাকে ওই রকম চিন্তা করলে কিন্তু মুশকিল হবে তাই জন্য আমি প্রত্যেকটা লীলাকে অল্প অল্প করে বললাম কিন্তু বললেও সেগুলোর মধ্যে বিজ্ঞান ভিত্তি ব্যাখ্যা করলাম কাম আর প্রেমের কাম আর প্রেমের যে ডিমার্কেশন ডিভিশন এটা যতক্ষণ না বুঝতে পারবে কাম আর প্রেম গুলিয়ে ফেলবে এই তো কৃষ্ণ করেছে তখন পাশবিক বুদ্ধি আসবে এই জন্য বারবার আমি ঘুরে ফিরে এইটা এইটা ঘুরে আসছি কেন না মানুষের একটা পাশবিক চরিত্র জাগবে পশু হয়ে যাবে সে কৃষ্ণের এই লিজে শুনে এটা যেন না ভাবে বোজগোপীরা কোনো মেয়ে ছেলে নয় প্রথম কথাই আমি বলে দিলাম খুব সাবধান হয়ে শুনবে ব্রজগোপীরা কোনো সময়ে বল কেউ যেন না ভাবে মেয়ে ছেলে এমনকি রাধারানীকেও মেয়ে ছেলে ভাবলে সঙ্গে সঙ্গে তার বজ্রপাত হবে মাথায় দেখতে পাবে সে সেই জন্য যখন ভাগবতের মহিমা আমি বর্ণনা করেছিলাম সেখানে ভাগবতের মহিমা বলা বলেছিলাম সেখানে কেউ মনে রাখতে পারে না সেখানে বর্ণনায় ছিল যে স এব সা কি বলা ছিল ভাগবতের মহিমা বর্ণনা কি বলা ছিল স এব সা এর মানে কি হলো এ আবার কি কথা সংস্কৃতকে পড়েছে এখানে কে জানে স এব সা ভাগবত মহিমা বলছে এই যে কৃষ্ণ দেখছো এই রাধা এই রাধা দেখছো এই কৃষ্ণ বোঝা গেল কি বললাম বোঝা গেল না সয়ে বসা পুরো বোর্ড লেডার প্রথমে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যায় প্রথমে শোনো এটা শোনার আগে যেই কৃষ্ণ সেই রাধা এই কথাটা যেন বুঝো মেয়ে ছেলে বুদ্ধি হলে বজ্রপাত হয়ে যাবে নরকে পতন স এব সা আর কোনো কথা নেই আর যদি আরও এক্সিডেন্ট হয় স এব সা ঠিক আছে এই স আর সা এদের দুটো মিলিয়ে যখন গৌর বিগ্রহ হয়ে গেল আর কোনো চিন্তা নেই রাধা গোবিন্দ মিলিত হলো এমনভাবে মিলিত হয়ে গেল ইউনিফিকেশন হয়ে আর দেখা যাচ্ছে না দুজনে আলাদা করে চেনা যাচ্ছে না তখনই হয়ে গেল গৌর বিগ্রহ বোঝা গেল এটাকে বলে গৌর বিগ্রহ এর আলোচনাটা না করলে পরে গৌরের এই নরকে পতন হয়ে যাবে সেই জন্য আমি আগে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তভক্তিম কৃতপুণ্য রাশি তথা তথা উৎসরপতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি তখন রাধারানীর চরণের মহিমা বুঝতে পারবে এই গ্রেডগুলো আমি আলোচনা করেছিলাম পূর্বে তোলা রয়েছে বারবার বলবো না গৌরচরণের কৃপা যেদিন হবে সেদিন বুঝতে পারবে গৌরকে রাধারানীকে তার আগে বোঝা যাবে না তাহলে আমরা দেখলাম কৃষ্ণ বংশীধ্বনি করেছেন বংশীধ্বনের ফলেতে সমস্ত ব্রজগোপীরা যারা ভগবানকে ভালোবাসতেন তাদেরই কাম আছে কাম মানে প্রেম এই বংশীধ্বনের ফলে কিন্তু মাতৃস্থানীয় যারা তারা কিন্তু আসেনি বোঝায় ভালো করে বুঝতে হবে ব্রজকবি কিন্তু অনেক আছে যারা বয়স যারা যাদের বয়স অনেক মানে মায়ের মতো তারা আসেনি যাদেরকে কৃষ্ণ বলেছেন কৃপা করব তোমাদের সময় মতো যাও এখন যাও তারা অর্থাৎ যাদের মধুর রসেতে প্রীতি কৃষ্ণ বোঝা গেল কি বলল অর্থাৎ কৃষ্ণকে নায়ক হিসেবে পেতে চায় কৃষ্ণই হচ্ছে অপ্রাকৃত নায়ক এইসব কথা কালকে আমি বিস্তৃতভাবে আলোচনা করব কাল থেকে আলোচনার সময় আর একটু বাড়াতে হবে তা নাহলে হবে না ধৈর্য থাকলে শুনবে না চলে যাবে ভগবানের ভান্ডার খোলা লুট না তো লুটো নেই তো ফুটো এই হরিকথার ভান্ডার সেই জন্য নিশম আমি আজকে আজকে এই আলোচনা করে শেষ করছি নিসম্ম গীতম তদনঙ্গবর্ধনম বজ স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগ্মোর অন্ন অন্নমলক্ষিত উদ্যমা সয়ত্র কান্ত জবলোলকুণ্ডলা নিশম্ম গীতম তদনঙ্গবর্ধনম ভজস্ত্রিয় কৃষ্ণগৃহীতমানস আজগ্মোরন্ন অন্নমলক্ষিত উদ্যমা সয়ত্র কান্ত জবলোলকুণ্ডলা Bancha kalpadurbasya kipasindhi bhavajapati taran pavani bhavishna vyo namo.